দায় দা পীরের ভকত মুরিদি তোমরা সঙ্গলা এ বাংলা বুকে কে জাল আলো তোমরা বল না ও দাদা পীরের ভকত মুরিদি তোমরা সঙ্গলা এ বাংলা বুকে কে জাল আলো তোমরা বল না নামটি তাগার পেরে আবু বাকার মজা দিতে যাবার নামটি তাগার পেরে আবু বাকার মজা দিতে যাবার শত শত মানুষ আজ গিয়ে থায় কার জিয়ারাত বালিয়া বাসন্তী পূর্বের নাম বালিয়া বাসন্তী পূর্বের নাম এখন মদনপুর পুরা শরীফ আমরা তাহার ভক্ত মুরি দিরিনি আছি মোরা সবি ও দাদা পীরের ভক্ত মুরি দি তোমরা সঙ্গ না এ বাংলা বুকে কে জাল আলো তোমরা বলো না ও দাদা পীরের ভক্ত মুরি দি তোমরা সঙ্গ না এ বাংলার বুকে কে জানল আলো তোমরা বলো না মাদ্রাসা বানাল কত বানাল মসজিদ মাদ্রাসা বানাল কত বানাল মসজিদ গড়ল তাতে মাওলানা কত হাফিজ শিখাবিদ দিনের তরে এই সমাজে মানুষের কাছে দিনের তরে এই সমাজে মানুষের কাছে দায় তেরি বাঁ ধ্বনি শোনালো খোদার সারাতে হৃদয়তের বাণী শোনালো খোদার সারাতে ও দাদা পীরের ভক্ত মুরিদি তোমরা শোন না এ বাংলা বুকে কে জাল আলো তোমরা বলো না ও দাদা পীরের ভক্ত মুরিদি তোমরা শোন না এ বাংলার বুকে কে জাল আলো তোমরা বলো না সিরিকি বিদাত আর কুপুরিতে বাংলা আসামে সিরিকি বিদাত আর কুপুরিতে বাংলা বিহারে ঢেকেছিল ডুবেছিল সব কুসংস্কার মাঝে সিরিকি বিদাত আর কুপুরিতে বাংলা বিহারে সিরিকি বিদাত আর কুপুরিতে বাংলা আসামে উবে ছিল সব সংস্কার মাঝে পিড়ি গোসলের পানি খেয়ে পিড়ি গোসলের পানি খেয়ে রব সারানো পান্থা বাতিল বলে সব ঘোষণা দিল মোর মজা দেতি জামান ও দাদা পীরের ভক্ত মুরিদি তোমরা শোন না এ বাং বাংলার বুকে কে জাল আলো তোমরা বলো না ও দাদা পীরের ভক্ত মুরিদি তোমরা শোন না এ বাংলা বুকে কে জাল আলো তোমরা বলো না তিনি ইমদের মাথার মণি তিনি মাথার তাজ তিনি ইমদের মাথার মণি তিনি মাথার তাজ ভুলবে না কো তোমার কথা এ বাংলা যাদের বাস তিনি মদের মাথার মনি তিনি মাথার তাজ তিনি মদের মাথার মনি তিনি মাথার তাজ ভুলবে না কো তোমার কথা এ বাংলায় যাদের বাস জামায়নার মোজাদ করে পাঠালো খোদা মো মোজাদ করে পাঠালো খোদা তোমার তরে পেলাম নিদর্শন যে খোদার ও দাদা পীরের ভকত মুরিদি তোমরা শোন না এ বাংলা বুকে কে জাল আলো তোমরা বলো না ও দাদা পীরের ভকত মুরিদি তোমরা শোন না এ বাংলার বুকে কে কে জানল আলো তোমরা বলো না শেষ সন্ধে এমডি ফারিকুল ইসলাম কি বলছে শুনুন তুলো না নাই যে তোমার ও দাদা পীরামার তুলো না নাই যে তোমার ও দাদা পীরামার তোমার তরে আজ কাদে বাংলা শাম তুলো নাই যে তোমার ও দাদা পীরামার তোমার তরে আজ কাদে বাংলা শাম এমডি ফারি কুলের একটি আশা ও গো মোজা দেতে জামার এমডি ফারি কুলের একটি আশা ও গো মোজা দেতে জামার রুহানি দোয়া চাই গো তোমার রুহানি তো চাই গো তোমার আমার টুকু আর মান ও দাদা পীরের ভক্ত মুরিদি তোমরা শোন না এ বাংলা বুকে কে জাল আলো তোমরা বলো না ও দাদা পীরের ভক্ত মুরিদি তোমরা শোন না এ বাংলা বুকে কি জান জানল আলো তোমরা বলো না আরও নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন W W W dot Anibus dot in